আমাদেরকে কোরআনে করিম দিয়ে হৃদায়ত দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাজিল হুফিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের প্রতি যার প্রতি আল্লাহ পাক এই কোরআনে কিরিম নাজিল করেছেন যাকে ওয়াহির দ্বারা অদৃশ্যের গাইবের অনেক কিছুই আল্লাহ পাক জানিয়েছেন এবং তিনি আল্লাহর দিনের সাথে সম্পর্কিত যেসব বিষয়গুলি গায়েব থেকে অদৃশ্য থেকে এসছে ওহির মাধ্যমে তা মানব জাতি পর্যন্ত সুন্দররূপে পৌঁছে দিয়েছেন তার একটি বিশেষ ঘটনা হচ্ছে কাহিনী হচ্ছে ইয়াজুজ মাজুজ এবং জুলকারনাইন বা ঘটনা আজকের তাফসির হবে সুরাতুল থেকে আর সুরাতুল বিশেষ করে শেষ দিকে আয়াত নম্বর তেরাশি থেকে শুরু হচ্ছে নাইন শাসকের ঘটনা এই শাসক যার উপাধি ছিল জুলকারনাইন জু মানে বিশিষ্ট বা ওয়ালা আর কারণ মানে হচ্ছে সিং আর কার্নাইন মানে দুই সিং তাহলে দুই সিং বিশিষ্ট শাসক এই শাসককে এই নিয়ে তফসিরকারদের দ্বিমত রয়েছে আর এজুল কারনাইনের ঘটনা আরব মুশ্রিকরা মক্কার মুশ্রিকরা জেনে গিয়েছিল ইহুদিদের কাছ থেকে যা অতীতে ঘটেছে সেই ঘটনা সম্পর্কে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করতে বলেছিল ইয়াহুদিরা মদিনার যে তোমরা জিজ্ঞেস করো যদি সত্যিকার অর্থে নবী তিনি হন তাহলে অবশ্যই বলতে পারবেন কারণ এই ঘটনা ওহি ছাড়া কেউ বলতে পারে না নবী ছাড়া কেউ বলতে পারে না এগুলি আসমানি কিতাবেই শুধু উল্লেখিত হয়েছে আর যদি নবী না হন তিনি তাহলে তার অনিষ্ট থেকে তোমরা রক্ষা পেয়ে যাবে তারা জিজ্ঞাসা করেছিল উত্তরও পেয়েছিল কিন্তু আল্লাহ পাক তাদেরকে হৃদায়তের তৌফিক দেননি কারণ তারা অন্তর খুলে সচেষ্ট হয়নি মানুষ অন্তরকে খুলে ভালো মন্দ বিবেক বিবেচনা যদি না করে তাহলে আল্লাহ পাক তৌফিক দেন না রাস্তাকে সহজ করেন না রাস্তায় চলতে হয় তখন আল্লাহ পাক রাস্তাকে সুগম করেন আর যে ব্যক্তি বলবে হাঁটবই না চলবো না উঠবই না বসেই থাকবো কখন আল্লাহ পাক তাকে গন্তব্য স্থানে পৌঁছাবেন না তো ইজুল কারনের ঘটনা এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ণনা করেছেন সুরাতুল কাহ আলু নাকা আনজিল কারনাইন হে নবী মোহাম্মদ সাল্লাম তোমাকে লোকেরা কোরাইশরা মুশ্রিকরা জিজ্ঞেস করে জুলকার নাইন শাসক সম্পর্কে দুই সিং বিশিষ্ট শাসক সম্পর্কে ফুল তুমি জানিয়ে দাও তাদেরকে হজিকরা শীঘ্রই তোমাদের সামনে আমি তার আলোচনা পেশ করব আতলু মানে পাঠ করে শোনাবো তালায়াতুলু তিলাওয়াত মাসদারোর এই কোরআনে করিমকে তিলাওয়াতকে আবৃত্তিকে বলা হয় খেলাওয়াত করা আর জিকির মানে হচ্ছে উপদেশ স্মরণ বা আলোচনা এইসব অর্থে জিকের এসে থাকে এর আলোচনা তোমাদের সামনে শীঘ্রই আমি পেশ করব বা নিশ্চয় আমি পেশ করব তারপরে আল্লাহ ফাকরবুল বলছে ইন্নাম আকান্না আল্লাহ ফিল এই বলে জুলকানের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন জুলকার নাইনের ঘটনা এবং তার সফর ভ্রমণ আর দেশের পর দেশ সে বিজয় লাভ করা এসব শোনাবার আগে জুলকারিনান ছিল কি এ সম্পর্কে জানা যাক কেন জানা সম্পর্কে জানার কৌতূহল হয় মানুষের যতটা জানা সম্ভব হয় এজুল কারনাইন শাসক কেজুল কারনাইন কি জন্য বলা হয় এ সম্পর্কে বিভিন্ন মত রয়েছে একটি মত হচ্ছে যে তার মাথায় দুটো সিংয়ের মতো ছিল সোজা কথা শব্দের সাথে সম্পর্ক এই জন্য তাকে জোলকারে দুই সিং বিশিষ্ট রাজা তিনি ধার্মিক লোক ছিলেন আল্লাহ পরকালে বিশ্বাসী ছিলেন ভালো মানুষ ছিলেন ভালো শাসক ছিলেন এটা কোরআনে কেন আয়াতগুলি প্রমাণ করে যা সামনে আসছে দুনিয়ামুখী ছিলেন না পেট পূজারী ছিলেন না বরং সারা বিশ্বের তখনকার যুগে পশ্চিমে পূর্বে উত্তরে যত মানুষ রয়েছে সব এলাকায় তিনি আধিপত্য কায়েম করেছিলেন তার রাজত্ব পৌঁছেছিলেন এবং বিজয় লাভ করেছিলেন একজন মমিন শাসক এর দ্বারা স্পষ্ট হয় এখান থেকে যেটা শিক্ষণীয় বিষয় প্রথম সেটা হচ্ছে যে ইমান মানে মুসলিম হওয়া মমিন হওয়া আল্লাহ পরকাল ইমান সৎকর্মশীল হওয়া জুলকার সৎকর্মশীল বাদশাহ ছিলেন হ্যাঁ, সৎকর্মশীল হওয়া নামাজি হওয়া ধার্মিক হওয়া দুনিয়ার উন্নতিতে বাধা নয় যেটা আজকালকার মোনাফিক চরিত্রের মানুষরা মনে করে বেদিন মুসলিমরা মনে করে হ্যাঁ, দুনিয়ামুখী মুসলিমরা মনে করে যে ইসলাম পালন করলে এক পাও বাড়া যাবে না এই কুফুরি কথা বলে থাকে শোনেন না হ্যাঁ কোন অগ্রগতি হবে না ইসলাম পালন করলে পর্দা করলে নামাজ পড়লে হ্যাঁ ধার্মিকতা বজায় রাখলে আল্লাহ ভীরু হইলে হালাল হারামের বাছাই করলে ন্যায় অন্যায়ের পার্থক্য করলে সৎকর্মশীল হয়ে জীবনযাপন করলে নাকি উন্নতি করা যাবে না এই যদি বিশ্বাসী থাকে কোন জাতির সেই জাতিকে কেন আল্লাহ সম্মানিত করবেন কেন করবেন আল্লাহ বলেন কেন লাঞ্ছিত করবেন না তাদের উপর কাফের ইয়াহুদি নাসারাকে চাপিয়ে দেবেন না জালেম শাসক কেন চাপিয়ে দেবেন না তাদের উপর বলুন দেখি তাদের এক শ্রেণীর মোল্লা যেগুলো অল্প বিদ্যা রাখে তাদের মুখ থেকে এরকম কথা বেরো কয়েক বছর আগে আমার মনে আছে যে এক হাফেজ এই কথা বলেছেন যখন একটা হাফেজ অন্যায় কাজ করছে তখন বলছে তুমি এই কাজ করো মানে ফিল্ম দেখো বা এরকম কাজ করো সে ইসলাম পুরোপুরি মেনে চললে এক পাও বাড়া যাবে না যদি মোল্লাদের মুখ থেকে এরকম কথা শোনা যায় মুসলিমদের মুখ থেকে এরকম কথা শোনা যায় তো মুসলিমদের কাছে কি আশা করতে পারলাম তাহলে ওই জাতিকে আল্লাহ কেন শ্রেষ্ঠ করে রাখবেন খায়রা উম্মা কেন করবেন কেন লাঞ্ছিত বদস্ত করবেন না কেন জুলমের শিকার হবে না তারা অবশ্যই তাদের এটা প্রাপ্য প্রথম শিক্ষা যেটা দুল জুলকারের ঘটনা থেকে যেটা আমি শিক্ষা লাভ করি আর আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে ইমান আর নেক আমল সৎ জীবন যাপন কোন রকমের দুনিয়ার উন্নতিতে বাধা নাই বরং আসল উন্নতি তার মাধ্যমে হইতে পারে যেমন আল্লাহ ফাকরাবুল আলমিন এমন এক জাতিকে যারা বকরি ছাগল উঠ চড়াতো আর তাদের খাদ্যই ছিল হয় দুধ আর না হয় গোস্ত জীবনে কোনোদিন আপনাদের মতো এত ভাত দেখতে পাইনি এত ভাত কেন এক এক এক একটা ভাতের দানা তাদের পেটে যায়নি জীবনে আর খুব বেশি হলে কটা খেজুর খেয়েছে তাদেরকে আল্লাহ ফাকর আব্দুল খোলাফের আশীর্বাদ করেছে ওয়াইন আসার সাহিব হাদিসে রয়েছে যারে মোহাম্মদ তাকে তো বানিল আসফার এই শ্বেতাঙ্গরা এই রোমান শক্তিও ভয় করছে ইমান এবং নেকামলি আসলে শক্তির উৎস আজকাল দুনিয়াদারদের শোনা যায় যখনই কোনো মহিলা পর্দা করে কোনো যুবতী পর্দা করে পর্দা করলে উন্নতি করা যায় পর্দা করলে কি আর বেনজির আর হাসিন আর খালেদা হইতে পারত হ্যাঁ এসব কথা আমি মুসলিম দাড়িওয়ালা আর নামাজি দুনিয়াদার পেট পূজারীদের কাছ থেকে শুনেছি ছোটকালের কথা বলছি যখন এইরকম জ্ঞান বুদ্ধি এলিম ছিল না যে তাদের খণ্ডন করব আর তারা হচ্ছে মুরব্বী সমাজের জাহেল নেতা এই ভাষা যে ভাষায় বলেছে সেই ভাষায় শুনেলাম যদি বোরকা পড়তো তো প্রধানমন্ত্রী হইতে পারতো অমুক প্রধানমন্ত্রী হইতে পারতো অমুক এ হইতে পারতো এইসব কথা শোনায় মুসলিম আউজবিল্লা এরকম জীবন থেকে আল্লাহর পানা আল্লাহ বাঁচাই যান তো এই জুলকার নাইন মমিন ধার্মিক সৎকর্মশীল বাদশাহ ছিলেন এবং আল্লাহ তাকে এত বিশাল রাজত্ব দিয়েছেন সেই রাজত্ব হয়তো কেউ পেয়েছে কিনা সন্দেহ সলিমা আলাইসালাম ছাড়া এত শক্তিশালী করেছিলেন তাকে আল্লাহ পাক আলমী তিনি পশ্চিম দিকে বিজয় লাভ করতে করে যতদূর পর্যন্ত পৌঁছা সম্ভব আর পৌঁছা যাচ্ছেন না অ্যাটলান্টিক চলে আসলো পৌঁছে গেছেন পূর্ব দিকে সফর করতে করতে জনবস্তি শেষ আর কোন মানুষ এই দিকে নেই প্রশান্ত চলে আসলো চীন পার করে চলে গেলেন জাপান এতদূর পর্যন্ত পৌঁছে দক্ষিণ দিকের কথা আল্লাহ ফাকরুল আলম উল্লেখ এই জন্য করেন দক্ষিণ দিকে হ্যাঁ ভারত মহাসাগর ইয়ামানের পর আর কোনো দেশ নেই আফ্রিকার পরে কোনো দেশ নেই তাই না কিন্তু উত্তর দিকের কথা আল্লাহ তিনটি দিকের সফরের কথা বলেছেন উত্তর দিকে সফর করতে করতে এমন এলাকা চলে গেলেন যেখানে পাহাড় আর পাহাড় আর পাহাড়ের ওই পাশে ইয়াজুজ মাজুজ বিশৃঙ্খলা সৃষ্টিকারী আর খুনি ফিতনা ফাসাদ সৃষ্টিকারী জাতি বসবাস করে আর যখন তখন এসে মানুষের উপর হানা দিয়ে আক্রমণ করে যাতে তারা পরেশান ছিল এলাকাবাসীরা সেখানে গিয়ে তিনি এই দুই পাহাড়ের মাঝখানে যে খোলা রাস্তা ছিল সেখানে বিশাল বাঁধ তৈরি করে আসলেন এ হচ্ছে জুলকার নাইন মমিন ধার্মিক আল্লাহ শাসকের সংক্ষিপ্ত ঘটনা যা আল্লাহ ফাকরবুল আলমিন এখানে বর্ণনা করেছেন তিনি ছিলেন কে যারা পুরাতন মুফাসেরিন আগের তাফসির কারগণ তাদের মত হচ্ছে যে তিনি ইস্কান্দার রুমি আরবি ভাষায় ইস্কান্দার বলা হয় বা সিকান্দার বলা হয় আমাদের দেশের ভাষা সিকান্দার বলে তাই না ইস্কান্দার দেখেন স্কুল বলছেন না লিখছেন কিন্তু স্কুল না হ্যাঁ ই দিয়ে লিখছেন কি আই দিয়ে লিখছেন তো ওই রকমই সেকান্দার ইস্কান্দার আর যেটাকে ইংরেজিতে বলা আলেকজান্ডার হ্যাঁ রোমান শাসক বড় প্রভাবশালী শাসক ছিল রোমান সিকান্দার রুমি বা আলেকজান্ডার এই রোমান শাসক তার কথা বলা হয়েছে এই ঘটনা তাহলে জুল কারণে ওই শাসক ছিল আগের মোফাসেনরা এইরকমই তাফসির করে গেছেন কিন্তু নতুন যুগের মোফাসেনরা মানে পরবর্তীকালের মোফাসেনরা আজকে থেকে ধরেন পঁচিশ পঞ্চাশ একশো বছরের মধ্যে যেসব তাফসিরকার এসছেন তারা তাদের বিভিন্ন গবেষণা যে এইরকম শাসক যেই গুণগুলি কোরআনে কেরিয়ে বর্ণনা করা হয়েছে কোন শাসকের উপর ফিট হইতে পারে আল্লাহ বলেন না যে অমুক এলাকার শাসক ছিল পারস্য দেশে ছিল না রোম রোমের ছিল না আরব উপদ্বীপের ছিল আল্লাহ পাক বলেননি মোবাইলগুলো সাইলেন্ট করেন কমপক্ষে আপনারা বন্ধ করেন এই জন্য বলেননি যে কোন ভূমির ছিল এতে কোনো ফায়দা নেই কোনো শিক্ষণীয় বিষয় নেই সেই নাই পরায়ণ ধার্মিক আল্লাহ শাসক যদি বাংলার জমিনের হয়তো ক্ষতিটা কি আর আরবের জমিনের ক্ষতি আর লাভ কি আর রোমের হইলি ক্ষতি আর লাভ কি তাতে আমার শিক্ষণীয় বিষয় রয়েছে উত্তরের হইলে কি আর পশ্চিমের হইলে কি তাই না এই জন্য কোরআনে কেরেমে ঘটনার ওই দিকগুলি উল্লেখ করা হয়নি যেই দিকগুলিতে কোনো শিক্ষণীয় বিষয় নেই কোরআন মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য এসেছে যাতে থেকে তোমাদের কিছু হ্যাঁ, শিক্ষার সম্বল রয়েছে সেগুলো বললে সেই রাজা বা সেই শাসক জুলকানান হতে পারে জুলকানান কেন বলা হয়েছে একটি শুধু বলেছে যে কি বলেছে লোকেরা অবৈধভাবে তাকে করেছে অন্যরা বলেছেন না জুলকান্নান এই জন্য বলা হয়েছে দ্বিতীয় মত যে তার দুটো চুলের কি বলবেন ওগুলোকে হ্যাঁ? মানে আমরা ঝুটি বলি ঝুটি বলি চুলের ঝুটি ছিল সিংহের মতো হয়েছিল এইরকম চুল তিনি রাখতেন সেজন্য তাকে দুল করলেন বলা হয়েছে তৃতীয় মত হচ্ছে যে না এসব কিছুই না দুল করলেন এই জন্য বলা হয়েছে যে তিনি পশ্চিম দিকে যতদূর সম্ভব সফর করেছেন আর আল্লাহ বিজয় লাভ করে তারা পূর্ব দিয়ে করেছেন পূর্ব দিকে সূর্য উদিত হয় সূর্য উদয় হওয়াকে তার শমস সূর্যের কিরণকে বা সূর্যের তাপ যে পড়ছে উঠছে সূর্য উদয় হচ্ছে তার কারণ বলা হয় ওখান থেকে তাহলে আর সূর্য যে ডুবছে ওটা তাহলে দুই কারণ রয়েছে সূর্য ডুবার স্থান আর ওঠার স্থান আর ডুবার স্থান এই জন্য জুলকারনাইনকে জুলকারনাইন বলা হয়েছে তিনি সূর্য উদয় হওয়ার এলাকা পর্যন্ত পৌঁছেছেন উদয় দেখতে লাগে এরকম তাই না এখন একটা জায়গা থেকে উঠলো আর দূর থেকে মনে হয় যে অমুক মাঠ থেকে অমুক গ্রামের ওই পাশ থেকে সূর্যটা উঠে আসছে মনে হয় না হয় না সমুদ্রের কিনারা দাঁড়ালে কিরকম মনে হয় যে পানি থেকে সূর্যটা উঠে আসছে পানি থেকে ডুবছে কোন সাগরের কিনারায় দাঁড়ান হ্যাঁ, আর পানি আর পানি সূর্যটাকে পানিতে ডুবে মনে হচ্ছে হচ্ছে না আসলে কি ডুবে না আপন পক্ষে আপন স্থানে ও আকাশ পথে চলতেই আছে চলতে আছে কিন্তু আপনাকে দূর থেকে মনে হচ্ছে মাটিতে গিয়ে ভেঙে গেল পানিতে গিয়ে ডুবে গেল তো এইরকম তাকে মনে হচ্ছিল এমন এলাকায় পৌঁছে গেছেন যেখানে অ্যাটলান্টিক মহাসাগর তখন তাকে জোরকার নাই এই জন্য বলা আল্লাহ আলম জেনে বেশি ফায়দা নিয়েছে শুধু এটুকু অতিরিক্ত বললাম জুলকারণে মানে কেমন তার না এতেও বেশি কোনো থাকে না শক্তিশালী শাসক ছিলেন চতুর্থ মতে এটাও জুলকারণাই দুই সিং বিশিষ্ট মানে বড় শক্তিশালী শাসক নতুন মানুষ এসছে নতুন চায় এখানে কোন প্রশ্ন নেই আলোচনা শেষ হয়ে মানুষের কিছু চুল সাদা জন্মায় এদিকে জিজ্ঞেস কি বলবে জন্মায় না জন্মায় না দেখেন এরকম না মানুষ কি আবার ছয় আঙ্গুলে জন্মায় দেখেছেন না দেখেন হ্যাঁ মানুষ কি হাতি নাই টুন্ডা হয়ে জন্মায় মানুষের একটা পাই নাই জন্মায় আজব প্রশ্ন আল্লাহ পাক ইয়া হলো মায়াশা যেভাবে ইচ্ছা আল্লাহ পাক রাব্বুল আলামিন পয়দা করতে পারেন তারপর এটা একটি মত নিশ্চিত নয় কতটি মত বললাম একটি মত বললাম হইতে পারে এইটা হইতে পারে ওইটা হইতে পারে ওইটা হইতে পারে আল্লাহ আমি তাকে শক্তিশালী করেছিলাম দান প্রতিষ্ঠিত করেছিলাম আল্লাহ ফকরবুল আলমিন ইমান এবং সৎকর্মশীলের ভিত্তিতে সতর্ক কর্মশীল হওয়ার ভিত্তিতে আল্লাহ পৃথিবীতে শক্তিশালী করেন এবং যাদেরকে আল্লাহ শক্তিশালী করেন তাদের যদি মমিন হয় তাহলে তার গুণ আল্লাহ লিস্ট বর্ণনা করে সরে হচ্ছে প্রতিষ্ঠিত করেছেন শাসক বানিয়েছেন ক্ষমতা হাতে এসছে মমিন মুসলিম শাসন তোমার প্রথম কাজ হচ্ছে নামাজ কায়ন করবে মসজিদ ইসলামী প্রতিষ্ঠান কায়ন করবে ইসলাম প্রচারের কাজ করবে নামাজ কায়ন করবে নামাজ কায়ন করা মানে শুধু ব্যক্তি যেভাবে নামাজ পড়ায় না নামাজ হচ্ছে দেশে নামাজ পড়ছে নামাজের সময় দোকানপাট কাজকর্ম বন্ধ হচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন সত্যি হবে আছে আচ্ছা কোথাও আল্লাহ নেতৃত্ব দিলে এটা হচ্ছে তার দায়িত্ব আকামুসলা নামাজ করে নামাজের সময় হয়েছে এখন দোকানপাট কাজকর্ম বন্ধ লোকজনকে দেবে কে দিচ্ছে না এত টাকার মালিক জাকাত যাচ্ছে কোথায় জাকাত দিচ্ছে না কেন জাকাত যেন আদায় হয় ঠিকভাবে খোঁজ খবর রাখবে নিজেরাও জাকাত দেবে ও আমার বিল মারুফ ভালো কাজের নির্দেশ দেবে ভালো কাজকে বাড়াবে বৃদ্ধি করবে দেশ থেকে মনকার আর অন্যায় থেকে বাধা সৃষ্টি করবে অন্যায় কাজে সরতে দেবে না আর পাকের কাজ হতে দেবে না আর নেকির কাজ ভালো কাজকে নিজের জমিনে নিজের দেশে বাড়াবে আল্লাহ ফকরবুল আলমিন এই মুসলিম শাসকের দায়িত্ব বা উল্লেখ করে সম্পর্কে এবং তাকে দুলকান্নায় শাসককে আমি প্রত্যেক জিনিসের বা সব রকমের আমি উপায় উপাদান দিয়েছিলাম সাবাব অর্থ হচ্ছে রশ্মি যেমন ফেরাম বলেছেন যে একটা রশ্মিকে দেখবি পাতারে আয় মুসা আর মুসা মাহবুদকে দেখবি জাতিকে বেকুব বানাবার জন্য এই সবাব মানে আদিবাসী রশ্মি আর রশ্মি মানুষ কি করেন এখান থেকে ওখানে কোনো কিছু পৌঁছাবার ব্যবস্থা করে দেখা সেই দিয়ে লটকে ছাদ থেকে কোনো কিছু নামাচ্ছে উঠাচ্ছে কূপ থেকে আগের যুগে তো নলকূপ ছিল না তখন ওই কুয়া থেকে পানি বালতি দিয়ে পানি উঠাচ্ছে নামাচ্ছে উপায় উপকরণ এই জন্য অর্থ করলাম সাবাব মানে সাবাব মানে এই জন্য কারণের অর্থে সাবাব শব্দটা ব্যবহার হয় আর বিদ্যুৎ তারপরে সে সাজ সরঞ্জাম নিয়ে চললো মানে অনুসরণ করা সাজ চললো অর্থ করলাম রাস্তা ধরলো চললো এখানে সবাব মানে দ্বিতীয় সবাবের তস্তির করা হয়েছে রাস্তা দিয়ে তস্তির প্রখ্যাত তাবিল্লা তসির করেছেন যে সবাব মানে হচ্ছে এখানে রাস্তা তৈরি তিনি রাস্তা ধরলেন একটা প্রথম কোন রাস্তা ধরেছিলেন পশ্চিম দিকে রাস্তা ধরেছেন হাত্তা এদা বালা মাগরিবা এমনকি তিনি পৌঁছে গেলেন সূর্য অস্তমিত হওয়ার স্থানে সূর্য ডুবছে এমন জায়গা ওর পরে আর কোনো জনবস্তি নেই মহাসাগর সূর্যকে তিনি এমন অবস্থায় দেখতে পেলেন যে যেন অস্তমিত হচ্ছে ডুবছে আইন আইন মানে হচ্ছে ঝর্ণা জলাশয় হ্যাঁ? এখানে জলাশয়ের শব্দ বলে মহাসাগর উদ্দেশ্য করা হয়েছে সে সূর্য অস্ত হচ্ছে এমন এক জলাশয়ে যা থামে যা যার পানি ছিল ঘোলাটি হামা বলা হয় কাদাকে যেমন আদম আলী সালাম সৃষ্টির ক্ষেত্রে অন্য আয়াত এক আয়াত অন্য আয়াত তফসিল করে শব্দের তফসিল করে আর বিষয়বস্তুর তফসিল করে হামাইন মাসলুন আল্লাহ বলছেন যে আমি কাদা দিয়ে কাকে সৃষ্টি করেছিলাম মানুষকে সৃষ্টি করেছিলাম হামাইন মাসলুন হামা হামাতুন থেকে হামা থেকে হচ্ছে হামিয়া এমন জলাশয়ে এমন সাগরে সূর্য যেন ডুবছিল যে সাগরের পানি ঘোলাট হয়েছিল কাল গভীর পানি হওয়ার কারণে কালো হয়েছিল ঘোলাট হয়েছিল অস্বচ্ছ পানি আটলান্টিকের পানি অবাজাত আইন তাহা কমান আর সেই এলাকায় এমন এক সম্প্রদায়কে তিনি দেখতে পেলে ওখানে এক সম্প্রদায় এক মাস পরে তাহলে প্রাচীন যুগ এই যুগটা কখন ছিল এটা ওদের নাম বালক যত জানবেন দিন দুনিয়া ততই ভালো যদিও আগে ছিল পরে ছিল এতে আমাদের এমন কোন বড় শিক্ষার বিষয় নেই তবে এই শাসকের ঘটনা যে শাসকের কথা নতুন মুখাসিরা উল্লেখ করেছেন আর তার যুগ ছিল খ্রিস্টপূর্ব পাঁচশো উনচল্লিশ মানে ঈসা আর ইসলামের পাঁচশো উনচল্লিশ বছর পূর্বে এমন এক জাতির এলাকায় চলে গেলেন সেখানে যখন পৌঁছিলেন করলেন আল্লাহ বলছেন আমি তখন করলাম ইয়াদাল না হেজুল কারনেন আল্লাহ বলছেন আমি বললাম হেজুল কারনেন তাহলে কি বুঝায় আল্লাহ হচ্ছে তাহলে তাই না এই বাহ্যিক বিষয়টিকে সামনে রেখে বা আয়াতকে সামনে রেখে একদল বলেছে জুল কারণে বুঝছিলেন কিন্তু জুল হওয়ার প্রমাণ এই অস্পষ্ট কথা ছাড়া আর অস্পষ্ট কোনো কিছু দিয়ে কারো নবুয়াত নবী হওয়া প্রমাণ করা যায় না এই জন্য এই মতটি ঠিক নয় তাহলে আল্লাহ যে বললেন ওকে যে হেদুল ইমান তো এই জাতিকে হয় শাস্তি ওয়াইমান তার তাকে জাতি অথবা এই জাতির সাথে সদাচরণ করো ভালো ব্যবহার করো নম্রতা অবলম্বন করো তোমার ইচ্ছা তোমাকে আমি ইতিহাস দিয়েছি এর মানে কি আর একবার বলছেন ওই যুগে না দিয়েছিল আর আগের যুগে হ্যাঁ? নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীর প্রতি হইল আর নবী জানিয়ে দিলেন এই শাসককে যে দেখেন আপনি এদেরকে যে এলাকায় পৌঁছেছেন বিজয় লাভ করতে করতে আপনি এদেরকে শাস্তি দিতে পারেন তাদের অপরাধের কারণে কারণ এরা কাফের অবাধ্য আর মুশ্রিক বহুত্ববাদী অথবা এদের সাথে সদাই ব্যবহার করতে এদের মধ্যে আপনার ইচ্ছা এরা যারা সৎকর্মশীল হয়ে যাবে তবা করবে ইমান নিয়ে আসবে তার উদ্দেশ্য ছিল ইসলামের ইমানের দাওয়াত দেওয়া আল্লাহ একত্র দাওয়াত দেওয়াটা এই বিদায়ের মাধ্যমে এটা একজন মমি শাসকের চিন্তা হওয়া উচিত আর তৃতীয় ব্যাখ্যা হচ্ছে যে তিনি নবী ছিলেন না আর তার যুগে কোন নবীর উপর এরকম অহির করা হয়নি বরং একজন মানুষ যখন কোন কিছুর উপর ক্ষমতাবান হয়ে যায় তখন তার মনে কিছু কথার উদ্রেক হয় ভালো কথার উদ্রেক হওয়াটা যেন আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম এলাম মানে এনা জেলা রাস্তা দিয়ে দুনিয়া সব জেনে কাশ পেয়ে যাবে এসব বিরাজিতে বন্ডদের কথা এই বন্ডপীদের কথা বুঝতে পেরেছেন কিন্তু মনে ভালো কথার খেয়াল পাওয়া যে এদের সাথে আচরণটা কি করতে পারে আমি এই এলাকায় বিজয় লাভ করলাম এদের সাথে আচরণটা কি করতে পারে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ ধার্মিক মানুষ আল্লাহ বিরু মানুষ পরকাল সম্পর্কে চিন্তাশীল মানুষ ভালো কল্যাণের ইচ্ছা করবে তার মনে খেয়াল আসলো যে আমি এখন ইচ্ছা করলে তো শাস্তি দিতে পারি তাদের অপরাধের কারণে শিল্পের কারণে আর ইচ্ছা করলে আমি এদের সাথে ভালো ব্যবহার করতে পারি তিনি বললেন তখন মনে এই কথাগুলি বলছে একজন শাসকের বিজয়ী হ্যাঁ শাসকের মনে এসব কথা ঘুরছে যে কি করব তিনি বললেন আম্মা মান্দালামা যে ব্যক্তি জুলুম করবেন আর সবচেয়ে বড় জল হচ্ছে শিল্পের উপর অটল থাকবে না আমি শির ছাড়বো না বা ছাড়বো না আমি আল্লাহর একত্র তহিদ মানব না আম্মা মান্দালামা এবং পাঁচ ছাড়তে চাইবে না তার সব দেব তাকে নিশ্চয়ই আজাদ দেবো শাস্তি দেবো আমার আজাব শাস্তি শেষ নাই অতপর তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তাদের রবের কাছে আল্লাহর কাছে যেতে হবে সতলোককেও যেতে হবে অসৎকেও যেতে হবে আলেমকেও যেতে হবে লোককেও যেতে হবে হ্যাঁ? ভালো মানুষকে যেতে হবে অন্ধকেও যেতে হবে যা করবেন যেতে হবে দুনিয়ার আজাদিন আমি তো দিলাম শাস্তি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাদের তাদেরকে কি করবেন যে ব্যক্তি জালেম হবে জুলুম করবে অন্যায় করবে শীত করবে করে মরবে তাদেরকে আল্লাহ কঠোর শাস্তি মানে কঠোর কঠোর শাস্তি ও আমান আমানা পক্ষান্তরে যে ব্যক্তি বিশ্বাসী হবে ইমান নিয়ে আসবে ও আমেলা সালেহান এবং সৎকর্ম করে প্রমাণ করে দেবে যে দেখো আমার অন্তরে বিশ্বাস আছে আল্লাহ ভালো করে তাই তো ভালো কাজ করছে আমাকে নামাজ পড়ার জন্য বলতে হয় না আমাকে রমজান আসছে রোজা কোন দিন থেকে শুরু কোন দিন থেকে শুরু হবে আর কখন রোজা রাখতে কিভাবে রোজা রাখতে হবে আমাকে সব বলতে হয় না সরকারটা নিয়ে চলুন পয়সা আছে জাকাত দিতে হবে বছর পুরো হয়ে গেছে কাউকে বলতে হয় না পর্দা করতে হবে কাউকে বলতে হয় না যে স্বামীর চাপ হইলে পর্দা করব হ্যাঁ বাপের চাপ থাকলে পর্দা করব আর না হইলে করবো না যে ব্যক্তি ইমানদার সে সৎকর্মশীল হবে এটা হচ্ছে তার বহি বহিঃপ্রকাশ ইমানের অন্তরে ইমানের দাবিদার নামাজেই পাওয়া যায় না বলছেন তো মুসলিম কি বলে না কিন্তু মুসলিম কিসের মুসলিম প্রমাণ কোথায় আপনার কাছে প্রথম প্রমাণ যেটা প্রমাণ বলা হয়েছে নবী করিম হাদিসে সেটা হচ্ছে সালাদ নামাজ আজান একামত হয়ে নামাজ আসলো না তার মানে কোনো প্রুফ নেই কাছে কোনো হুজ্জত প্রমাণ নেই যে সে মুসলিম এটা হচ্ছে দিন ইসলাম মনে রাখবেন এটা হচ্ছে দিন ইসলাম যেই ব্যক্তি ইমানদার হয়ে সৎকর্মশীল হবে ফালাম জাদা আনিল হোসনা তার জন্য উত্তম প্রতিদান রয়েছে ওয়াসানা ইসরা আর আমাদের কাজকর্মে আমাদের এই শাসন ব্যবস্থায় তাদেরকে সহজ কথা বলি তাদের যেমন সুখ শান্তির ব্যবস্থা করে দেশ বিজয় করেছে সুখ শান্তির ব্যবস্থা করে পশ্চিম দিকে হল অতপর আর এক রাস্তায় চললেন ধরলেন এমনকি পৌঁছে গেলেন সূর্য উদয় হওয়ার এলাকায় সূর্য উদয় স্থান দেখলেন যে সেই সূর্য উদয় হচ্ছে এমন এক সম্প্রদায়ের এলাকা হয়ে লামনাজ আল্লাহ নেহা হাসিদা তাদের জন্য সূর্য থেকে বাঁচার কোন আর পর্দার ব্যবস্থা আমি করি আল্লাহ তার মানে তারা বাড়ি ঘর বানাতো না বানাতে জানতো না বাস করতো না তাদের এলাকায় ঘন গাছপালা ছিল না যে গাছের ছায়া পাবে রোদ্রে বসবাস বাড়ি ঘর নেই গাছপালা তাদের শরীরে কাপড় হইতো না কাপড় পরা জানতো না অসভ্য জানছি উলঙ্গ জানছি সূর্যের মাঝে আর তাদের শরীরের মাঝে কোন শীতের পর্দা আর ছিল না এই জাতি মানুষই ছিল ওই এলাকায় পৌঁছে গেলেন পূর্ব দিকে সফর করতে করতে আল্লাহ বলছেন এইভাবেই তিনি তার বিজয় লাভ করলেন আধিপত্য কায়ন করলেন ওয়াকাদ আহাতনা বিমা লাদেইহে খবরা আর এই গুলকারনাইন শাসকের আশেপাশে যেখানে পৌঁছেন তিনি আশেপাশে যা কিছু ছিল সেসবের সংবাদ সেসবের ঘটনা আমি পরিবেশন করে আছি মানে আমি সব খবর রাখি আল্লাহ কোথায় গেল কিভাবে গেল হ্যাঁ সবকিছুর খবর আমার দেখা আছে কে বলছেন আল্লাহ আল্লাহ জানছে কে কোন অন্তর নিয়ে নিয়ত নিয়ে কোন অবস্থায় কি উদ্দেশ্যে ভ্রমণ করলো বিজয় লাভ করলো আধিপত্য কায়ন করলো শক্তিশালী হলো আল্লাহ তো মাকবা তৃতীয়বার তিনি রাস্তা ধরলেন হাত্তা ইজাবালা বাইনা দেন এমনকি পৌঁছে গেলেন দুই পর্বতের মাঝখানে এই ফটোতে হ্যাঁ। রাশিয়া সোভিয়েত ইউনিয়ন যেটাকে বলা হয় তার আগে মস্কো ওই দিকটা উত্তর দিকে সফর করতে করতে দূর দূরন্ত পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহ বলছেন ওয়াজাদ আমিন কমান ওই দুই পাহাড়ের আশেপাশে এমন এক জাতিকে বসবাস করতে পেলেন লায়াকা তারা কোনো কথা বুঝতেই পারছিল না তাদেরকে কোনো কথা বোঝানো ভাষা বোঝানোই পুরোই কষ্টকর হয়ে উঠছিল জুলকারনাইন শাসক এবং তার সেনাবাহিনীদের ভাষা আর ওই এলাকার লোকের ভাষা এত ভিন্নতা যে কোনো পথে বোঝানো যাচ্ছে তারপরে তাদের সাথে কথোপকথন হইল হয় কোন অনুবাদকের মাধ্যমে বলেছেন বলছেন অথবা জুলকারনাইন বাদশাহকে আল্লাপাক যে শক্তিশালী করেছিলেন বড়ই ক্ষমতা যে তার একটা ছিল বিভিন্ন ভাষার জ্ঞান তো অন্যরা তাদের কোনো কথাই বুঝতে পারছেন না অন্যরা যে সাথী সঙ্গীরা আছে যোদ্ধারা আছে কিন্তু তাদের কথা খুব কষ্টে বুঝছিলেন বলতে পারছেন এত অসভ্য জাতি যারা সভ্যতার কাছে আসেন বা তাদের ভাষা খুব জটিল যেমন ভাষা চীনের ভাষা রাশিয়ার ভাষা তারা শুনেছেন হয় মদিনা ইউনিভার্সিটিতে যারা থেকেছে এইসব ভাষা কোন দেশের কি ভাষা শুনেছে একশো বিশ থেকে চল্লিশ পঞ্চাশটি দেশের ছেলেরা পড়াশোনা করে আমাদের থেকে একশো বিশ দেশের ছেলে ছেলে এখন অনেক দিকে চান আল্লাহ ফকরবুল আলমী বলছেন কালু ওই লোকেরা তখন দরখাস্ত করলো এই বিজয় শাসকের মানে কাছে বিশৃঙ্খলা সৃষ্টি অশান্তি আমাদের জন্য করে দিয়েছে যখন তখন হানা দেয় আর হাজার হাজার মানুষকে খুন করে দেয় লুটপাট করে নিয়ে চলে যায় এই ইয়াজুজ মাজুজ দুটো জাতি আর মাজুজ দুটো জাতি বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাতি ফিতনা প্রসাদ সৃষ্টিকারী জাতি যাদেরকে আল্লাপাক আদম সন্তান থেকে সৃষ্টি করেছে একটি বর্ণনা মোতাবেক আদম আলী সালামের এক ছেলের নাম ছিল আর ইয়াফাস আর তো ধ্বংস ডুবে তাদের ইমান আসলো না হ্যাঁ? আর হাম থেকে কালোরা সৃষ্টি হলো আফ্রিকান জাতি যত কালো জাতি আর শাম থেকে এশিয়ান এবং ইউরোপীয়রা সৃষ্টি হলো আর ইয়াফাস থেকে এই ইয়াফাস থেকে ইয়াজুল মাজুজের বংশ আর তার মধ্যে হতে পারে যে যারা নাচেত্তা জাতি পাহাড়িয়া জাতি এরা যেমন বলা হয়েছে আল্লাহ তো ইয়াজুজ মাজুজ সম্পর্কে এক যুগে যখন তাতারিদের আক্রমণ হয়েছিল চঙ্গেজ হ্যাঁ, নাম শুনেছেন হয়তো তাই না কালা বুখা চেঙ্গিস খাইদের নাম শুনেছেন এরা বর্বর জাতি ছিল বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাতি মানুষের মধ্যে ছিল জঙ্গলি এবং জঙ্গি জাতি ছিল এরা রাজত্বের যেন টিকে থাকতো না মানুষকে খুন করতো দেশের পর দেশ খুন করতে চলে খুন খুন করতে চলে যেত ছশো ছাপ্পান্নতে বাগদাদের পতন ঘটে আব্বাসী খেলাফতের আর লক্ষ লক্ষ মানুষের রক্তের নদী প্রবাহিত করে দেওয়া বাগদাদে বাগদাদ বিশাল বিশাল লাইব্রেরিকে ধ্বংস করে দেওয়া এরা মূর্খ জাতি কোন বইয়ের কিতাবের কর্মত দেয় হ্যাঁ? এরা নদীতে ভাসিয়ে দিয়েছে ওই সঙ্গে এই বিপর্যয় হয়েছে মুসলিমদের বা ইসলাম খেলাফ আব্বাসী খেলাফতের আর তখন থেকে মুসলিম জাতি পিছাতে শুরু করেছে পিছিয়ে যাওয়া শুরু করে পিছিয়ে পড়া হয়ে গেছে তো এরা কে এক যুগে অনেক তাস্তিদার বা অনেক যারা স্কলার তারা বলে ফেলেছিল যে এরাই হচ্ছে পণ্ডিতরা কিছু বা যাদেরকে আজকাল বলা হচ্ছে আলেম বলবো না তারা আলেমের চাইতে বেশি কি ছিল আজকালকার যারা চিন্তাবিদ বলা হচ্ছে চিন্তাবিদার আলেম পার্থক্য আছে বুঝতে পেরেছেন চিন্তাবিদার আলেমে পার্থক্য আছে কিন্তু বাংলা ভাষায় আলেমের কোন প্রবলেম কারণ আলেমকে যেমন আলম বানিয়ে দিয়েছি আগে মানুষ আলেম পাস করলে আলেম আলেম হ্যাঁ ফাজল পাস করলে আলেম দাওয়া পাস করলে আলেম হ্যাঁ মাদ্রাসে পাঁচ বছর দশ বছর পরে আলেম এখন মুক্তি হয়ে পড়েছে আলেমকে এত সস্তা করে দিয়েছি যে ডাল চাল চাইতে সস্তা হ্যাঁ এই শব্দ যার ফলে এখন কি বলতে হবে এখন বড় তো যারা এই ধরনের চিন্তাবিদ তারা কোরআন মহাদিস চর্চার চেয়ে বেশি ওই যুক্তিকে অনেক প্রদান করেছে পার্থক্য যার ফলে তারা অনেক সময় ভুল কথা বলেছে আকিদার ক্ষেত্রে ভুল করেছে এরকম বেশ কিছু স্কলার আছে যারা খেদমত বেশ কিছু করেছে কিন্তু তারা ভুলও করেছে তাদেরকে আরবিতে নাম আর বাংলায় বলা হয় ইসলামিক চিন্তাবিদ হ্যাঁ? তো এই ধরনের কিছু চিন্তাবিদরা এককালে কমিউনিস্টদেরকে বলেছিল এরাই একমাত্র লক্ষ লক্ষ লোককে খুন করে হ্যাঁ রক্তাক্ত বিপ্লব এই সোভিয়েত ইউনিয়ন বিপ্লব কমিউনিস্টের বিপ্লব এটাও আর ওই তার আগের যুগে যে বললাম যে হালাকুফা চাঙ্গিস খান ওদের যে জুলম অত্যাচার আর বর্বরতা ওদেরকে একজন এককালে বলেছে এইরকম আরো তো ঘটনা ঘটতে পারে বাকি আছে সময় পৃথিবী হচ্ছে এরাই হচ্ছে আজুল মাজুজ এয়াজুল মাজুজ বিশেষ একটা জাতি যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আর তারাই অধিকাংশ জাহান্নামে হবে তারাই অধিকাংশ জাহান্নামে হবে যেমন একটি সেই হাদিস তারা প্রমাণিত যে আমাদের সংখ্যা হবে নশো নিরানব্বই জন আর তোমাদের সংখ্যা হবে একজন ওরা আদম সন্তানী বরাবর ফিতনা সৃষ্টিকারী কাফের মুশরে তো এই ইয়াজুজ মাজুজ ওই এলাকায় পাহাড়ের উপাস থেকে এসে এই এলাকায় যে মানুষরা বসবাস করতে এলাকায় লুট আছে তারা অভিযোগ করলো ও মাজুজ ইয়াজুজ মাজুজ এই এলাকায় বিপর্যয় সৃষ্টি করে ফেলেছে আলাদা খারাপ জানে আপনাকে আমরা পারিশ্রমিক দেব অথবা আপনাকে কর কারণ শাসন যখন তখন পারিশ্রমিক খাল কর বলা হয় আর বলা হয় আজ এখানে করের অর্থ করেন আপনাকে আমরা কর দেব জনসাধারণ আপনি শাসক এই এলাকায় আপনি বিজয়ী হয়েছেন আপনাকে কর দেব আলা আন্তাজ আলা বাইনানা বাইনা মুসাদ্দা যে আপনি আমাদের মাঝে আর এই ইয়াজুজ মাজুজ বিশৃঙ্খলা সৃষ্টিকারী খনি হ্যাঁ দের মাঝে আপনি একটা বাঁধ তৈরি প্রাচীর তৈরি করে তাহলে আমার মাঝখান নিচে রব্বি খাইলুন আমার রব আল্লাহ রবুল আলমী যে আমাকে শক্তি দান করেছেন তা আমার জন্য কল্যাণকর তোমাদের দু চার পয়সার পর চাই না এই কথা এটা কে বলতে পারে একজন মমি সৎকর্মশীল বাদশাহ পরকাল সম্পর্কে চিন্তাশীল একটু যাই বলবে হ্যাঁ? প্রদীপ পাগল মরিয়া বলবেন কে বলবে আল্লাহ বিরু হ্যাঁ আখেরাত মুখী দুনিয়ামুখী নয় দুনিয়া কামড়ে ধরতে চায় না আখেরা সুন্দর করতে চায় তার মুখ দিয়ে বেরোতে পারে তাই না যেমন সুলাইমান আলী সালাম বলেছেন বিলকিস যখন এই ঘটনা সুরের নামে তফসিরে আমি বলেছি তাই না যে বিলকিস যখন বেশ কিছু উপঢৌকন পাঠিয়েছিল হাদিয়া ধোপা পাঠিয়েছিল তখন সালেমান আলী সালাম কি বলেছিলেন ওই সব দুধদেরকে যারা নিয়ে এসেছিল উপঢৌকন হ্যাঁ আর তুমি দুনান বিমান আমার আমাকে শক্তিশালী তোমরা করতে এসছো তোমাদের ধন সম্পদে তোমাদের কাছে যেসব ধন আছে তার চেয়ে অনেক ভালো ভালো আমাকে দিয়েছে আর সেম কথা সালেমা আলিফলাম যে কথা বলেছে শক্তিশালী শাসক এপটবি সেই কথাই বলছেন এজুল কারণে এ হচ্ছে মমিন শাসকের লক্ষ্য উদ্দেশ্য মানুষ বাস করে তারা যা পাচ্ছেন ঠিক আছে তোমাদের সুরক্ষার ব্যবস্থা করে দিবে ইয়াজুজ লুট তারা থেকে তোমরা বেঁচে যাবে আর কত লোকের যে প্রাণ নাশ হচ্ছে তা থেকে তোমরা রক্ষা পাবে কিন্তু তোমাদের এত টাকা করে কর লাগবে সব রাজি হয়ে যেতে তাই না সব কথাই মেনে মোহাম্মদ কান্নি কি রবে আমার রব আল্লাহ পাক যে শক্তিশালী আমাকে দান করেছেন যে প্রতিষ্ঠিত করেছেন তাই আমার জন্য খাই কল্যাণময় মঙ্গলময় তা আইনি বের তবে তোমরা আমার সাহায্য করো তোমাদের জনবল যা কিছু চাইব সহযোগিতা এই প্রাচীর তৈরি করতে জনবলের প্রয়োজন রয়েছে মেহনত পরিশ্রমের প্রয়োজন রয়েছে একটু তোমরা আমাকে সহযোগিতা করো আজ আলবাই নাকো অবাই রাজমা তোমাদের মাঝে আগে আজ মাজুদের মাঝে আমি একটা বড়ই মজবুত প্রাচীর তৈরি করতে মানে মজবুত প্রাচীর আতুনি জোবার হাদিস এই সহযোগিতা তোমরা করো আমার কাছে তোমরা নিয়ে আসো লোহার পাত গুলো লোহার পাত টুকরো লোহা যেখানে পাও লোহা পুড়িয়ে দিয়ে এসো বলছেন যে বলেন আতুনি লোহার আমার কাছে নিয়ে আসো মানে নিয়ে এসে জমা করো এই পাহাড়ের মাঝখানে যে খোলা জায়গা রয়েছে এই জায়গাতে তোমরা লোহার উপর লোহা রেখে একেবারে পাহাড় বরাবর করে দাও এমনকি দুই পাহাড়ের মাঝখানে যে জায়গা ছিল তা ভরাট করে দিল লোকেরা কি দিয়ে এই লোহা দিয়ে কিন্তু লোহাতে তো শক্তি নেই হ্যাঁ নেই লাগবে না তাহলে তো আবার দেবে কালার ফকু আগুন লাগিয়ে দেওয়া হলো তারপরে হাত তোমরা এখন হাঁ করে ফুক দাও আগুন লাগিয়ে তারপরে হাঁ ফুক দাও খুব আগুন জ্বালাবেন না হাত্তাইদা জ্বালাব না না এমনকি যত লোহা ছিল ওই যে লোহা দিয়ে ভরাট করা হয়েছে আগুনের মধ্যে সব লাল হয়ে লোহাগুলো সব লাল হয়ে গেল আগুনের মধ্যে তাহলে তখন জুলকানের বললেন না তুমি এখন তোমরা আমার কাছে নিয়ে আসো গলিত তামা টিকরা উফরের আলেই টিকরা এর ওপর আমি এখন গলিত তামা ঢেলেছি যেটা জানা আছে দিয়ে আমরা ঢালাই তাই করলেন তো পিতরা হচ্ছে গলিত তামা ফামাস তাউ আইয়া ধারু তারপরে এই তারপর থেকে আর ইয়াজুজ মাজুজ এই প্রাচীর কে অতিক্রম করে আসতে পারলো না ইয়া ঝাড়ু হোক মানে ওর উপরে চড়তে পারলো না যে প্রাচীর ওপর যে দিনই আসবো প্রাচীর দিন হাতে সক্ষম হইল না এই শৃঙ্খলা সৃষ্টি করে যাবে তাও লাভ না আর একটা রাস্তা হচ্ছে যে ভেঙে ফেলবো ছিদ্র করে দেবো ফুটো করে দেবো তাও করতে পারো অমাস্তা তাও লাভ না আর এই সুদৃঢ় প্রাচীরকে ইয়াজুজ মাজুজরা আর ফুটো করতে পারবে না ফুটো করতেও সক্ষম হল না কোনটি কাজ বেশি সহজ ওপর দিয়ে দিনে আসাটা সহজ তুলনামূলক দুটাই কঠিন এই জন্য করেনি তা একটা হচ্ছে প্রাচীর ডিঙিয়ে আনা একটা হচ্ছে প্রাচীর ফুটো করা কোনটা বেশি সহজ ডিঙিয়ে আসা এই জন্য ইস্তাও হালকা শব্দ দিয়ে আর দ্বিতীয়টা অমাস্তা তাও শব্দের সাথে হ্যাঁ ভাবের হ্যাঁ বিষয়বস্তুর জি সামঞ্জস্যতা রয়েছে মিল রয়েছে এটাকে বলা হয় কোরআন কেরিমের বালাবাদ বা অলঙ্কার আলহামদুলিল্লাহ যখন প্রাচীর তৈরি হয়ে গেল আর এলাকাকে সুরক্ষিত করে দিতে পারলেন নেন খুশি এরকম মমিন ভালো কাজ করলেন মানুষের উপকার করলেন মনে হবে শান্তি দিয়ে শান্তি পাবে অত্যাচার করে শান্তি পাবেন বরং মানুষ হাত নষ্ট করে শান্তি পাবে না বাবু শান্তি পাবে কিসে শান্তি পাবে মানুষের উপকার করে দেখবেন এটা পরীক্ষা করে আপনি করে মিস্ত্রিকে দান করেন যত বেশি দান করবেন মনে শান্তি পাবে যত বেশি উপকার করবেন পর উপকারী হবে তত বেশি শান্তি পাবে যত বেশি মানুষের দরদি হবে তত বেশি শান্তি পাবে আর আক্রোশ রাখেন হিংসা রাখেন বিদ্বেষ রাখেন যত বেশি করবেন তত অন্তরে জ্বালা হবে আপনি চলে পড়ে মরবেন ক্ষতি ছাড়া লাভ নেই মানুষের ক্ষতি করে হিংসা বিদ্বেষ করে শত্রুতা ছড়িয়ে কোনো লাভ নেই এত শক্তিশালী প্রাচীন হইলেও আমার রবের প্রতিশ্রুত বাধা চলে আসবে কেমন ঘটে যাবে যা আল্লাহ একে তখন চূর্ণ বিচূর্ণ আল্লাহ করে এত শক্তিশালী হ্যাঁ, আর তার আশেপাশে যে পাহাড়ি এলাকা সবগুলি আল্লাহ কি করে দেবেন চূর্ণ বিচূর্ণ করে ধুলিস করে দেবেন আমার রবের ওয়াদা চিরসত্য বলা এতে কোনো সন্দেহ নেই তার মানে কি আমাদের পরকালে এই আয়াতের অংশ প্রমাণ করে আল্লাহ বলছেন অবস্থা কি হবে আল্লাহ এতটুকু বলেছেন আমাদের পূর্ব কালে বড় বড় যে লক্ষণগুলি আসবে বড় বড় কিয়ামতের নিদর্শন বা লক্ষণ বা আলামতের একটি হচ্ছে ইয়াজুজ মাজুজের পৃথিবীতে বেরিয়ে আসা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা অশান্তি সৃষ্টি করা আল্লাহ করছেন বলছেন কে ছেড়ে দেবো অর্থাৎ একটা পাবো এই ইয়াজুজ মাজুজদেরকে ছেড়ে দেব তারা পাগহম ইয়ামাইদিন ইয়ামুজ কি তাদের একে অপরের ওপর তরঙ্গ মালার মতো লাফিয়ে পড়বে এত সংখ্যায় এরা হবে এত সংখ্যায় হবে যে রাস্তা পাবে না একজন আরেকজনের কাঁধের উপর দিয়ে যেন ভেঙে যাচ্ছে লাফিয়ে যাচ্ছে তরঙ্গমালার মতো যেমন পানির সমুদ্রের তরঙ্গমালা আসে বা নদীর ঢেউ দেখছেন হ্যাঁ, বন্যার কালে এইভাবে এরা ঝাঁপিয়ে পড়বে পৃথিবীর উপর বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এমন তাতে চাপাশা আর লুট তামাজ আর খুন এত করবে অশান্তি পৃথিবীতে হয়ে যাবে ঈসা আলী ইসলাম ইসলাম নাই আল্লাহ ফাকরুল আলমদের ঈসা ইসলাম দোয়া করবে আল্লাহ পাক তাদের গর্দনে এক পোকা সৃষ্টি করে দেবে মারাত্মক পোকা সেই পোকাতে তারা সব মরে মরে পড়ে থাকে ধ্বংস হবে যেমন আমি করিম সাল্লাহ হাদিস এই হাদিস আল্লাহ পাক বলছেন অনন্ত সুর আর সেই সময় সিংহায় ফুক দেওয়া হবে ইসরাফিল আলী ইসলাম সিংহায় ফুক দেবেন কেমতের জন্য জামা নাম জামা তখন সব গুলিকে একত্রিত করবে মানুষ মাজুর সবকে আমি এ হাসরের মাঠে বিচার দিবসে একত্রিত করবো আর আপনার আরবনা জাহান্নামাইয়াদিন আরবা আর সেই দিন জাহান নামকে কাফের অস্বীকারী অবাধ্যদের জন্য মুশ্রিকদের জন্য নাস্তিকদের জন্য বেদিনদের জন্য আমি পেশ করব সত্য ভালোভাবে পেশ পেশ করার মতো পেশ আলাদা আল্লাহ করেছে জাহান্নামকে আল্লাহ রব্বুল আলমিন মানুষের সামনে নিয়ে আসবেন হাজির করুন শান্তি কর্ত করলে আলাদা মানে পেশ করা হ্যাঁ পরিবেশন করা আল্লাহ রব্বুল হাজির করবেন আমি উপস্থিত করব হাজির করব সেই দিন কি আমাদের দিন কাপেরদের জন্য যথাযথভাবে আহ্বান الذين كانت اعجبت ببائع عن ذكري যাদের চোখগুলি আমার উপদেশ নেওয়া থেকে পর্দায় আবৃত ছিল ঢাকা ছিল আবরণে ঢাকা ছিল তাদের চোখ খুলে ভালো মন্দের পার্থক্য করেনি ভালোকে গ্রহণ করেনি সত্যকে অস্বীকার করেছে তৌহিদ সন্ন্যাসকে অস্বীকার করেছে শিব বিরাট করেছে বেদিন থেকেছে বেনামাজি থেকেছে পাপিষ্ট থেকেছে আর তারা শুনতে সক্ষম ছিল না তারা ভালো কথা শুনত না হয় শোনা বরদাস্তি করতো না দেখবেন যারা বেদিন টাইপের লোক তারা ইসলামের কথা শুনতে চাইবে দিনের কথা শুনতে চাইবে না ভালো কথা বরদাস্ত করতে পারবে না আজকাল মানবাধিকার মানবাধিকার বলা হচ্ছে যদি মানবাধিকারই থাকে তাহলে ভালোর অধিকার আছে মন্দর অধিকার আছে ধরে নিলাম তাই না কারো যদি উলঙ্গ হওয়ার ন্যাংটা হওয়ার অধিকার থাকে তো আমার মাথা থেকে পা পর্যন্ত অধিকার নেই আছে না নেই এই বলুন তো যারা ইয়ে খাবেন তাদেরকে বলুন তো জিজ্ঞেস করুন বাংলাদেশের মতো জমিনে স্কুলের ছাত্রীরা যদি ফুল হাতা জামা পরে যায় তাহলে এখান থেকে যদি কেটে দেওয়া হয় তো এই মুনাফিকরা তো ইহুদি নাসার চেয়ে হিন্দুর চাইতে খারাপ হিন্দু এই কাজ কখন করত না এমনদিন আসারা কখনো মনে করত না মানবাধিকার মানবাধিকার করো তো তোমার যদি খোলার অধিকার থাকে তা আমার ঢাকার অধিকার আমার মেয়ের ঢাকার অধিকার নেই এদের জন্য শুধু জুলকার নাইনের কিছুই লাগবে এদেরকে আর কোনো কিছুতেই সংশোধন করা যাবে যে মানসিকদেরকে আল্লাহ যেন মুসলিমদেরকে তৌফিক দেন আল্লাহ আলম সমাজকে যেন তৌফিক মুসলিম শাসকদেরকে আল্লাহ হৃদায়ত দান করেন আল্লাহ আলম যেন শাসক ভালো ভালো শালীনতা করতে পারত না হেজাব বরদা বোরকা বরদাস্ত করতে পারত না না কোরআন হাদিসের কথা ইসলামের কথা শুনতে চায় যারা বিদাত করে কোরআন হাদিস তৌহিদের কথা শুনতেই চায় ফজিলত খুব ফজিলত খুব কিন্তু যখনই তৌহিদের কথা বলে কথা যদি তো আল্লাহ ধারণা করেছেন মোনাফিক কাফির যারা আকীদা মোনাফিক মুশরেক নাস্তিক অস্বীকারী কাফের কাফেররা কি এই ধারণা করেছে তাদের বিধান মানবে তাদের পূজা করবে তাদের শ্রদ্ধা করবে এই কবর মাদার শ্রদ্ধা করবে প্রতিমা পুতুলকে শ্রদ্ধা করবে মানবচিত বিধানকে শ্রদ্ধা করবে কোরআনকে উপেক্ষা করবে মানে মানুষ যেখানে অবতরণ করে না তারা একজন মানে অবতরণ করে ওখান থেকে নজুলা যেখানে আতিথ্য হয়ে থাকে কুল হাল মুনাব্বিউক মিল আকসারিন আমাল হে নবী তোমাকে জানি তোমার কল্যাণ হে নামে তুমি বলো কুল হালমোনা বিলা সারির আমালা মানুষকে জানিয়ে দাও তোমাদেরকে কি আমি জানিয়ে দেব আমলের দিক থেকে কর্মের দিক থেকে কারা অধিক ক্ষতিগ্রস্ত তাদের সম্পর্কে কাজ করেও মেহনত করেও পরিশ্রম করেও তারা ক্ষতিগ্রস্ত লস করেছে এইরকম লোক সম্পর্কে জানিয়ে দেব যারা ধর্ম করেছে কিন্তু ভূ ধর্ম মুক্তির পথ খুঁজেছে কিন্তু সত্য পথ পায়নি মনে করেছে ওইগুলি হচ্ছে মুক্তির পথ এই আয়াতের আওতাভুক্ত যেমন ইয়াহুদি হ্যাঁ, হ্যাঁ, বিধান আর যেগুলি যেমন করছে আমরা সংস্কারগুলো কাজ করছি বুদ্ধিজম হিন্দুইজম দুনিয়া হইতে পারে সমাজবাদ পুঁজিবাদ হ্যাঁ মাছবাদ যত বাদ রয়েছে আর ইসলাম ধর্মের নামে যারা শিল্প বিদাত করে তারাও সামনে সবাই বলে যে আমরা যে কথা সেটা তো ভালো কথা আমরা তো ধর্ম কর্ম করছি আমরা তো নিজের কাজ করছি কবর মাদার ওলিয়া উলিয়ার সান বাড়াচ্ছি আমরা হ্যাঁ, ওলিয়া উলিয়ার খেদমত করছি কবর মাদার গম্বজ বানিয়ে আর কাজিয়ে আর ফুল চড়িয়ে চাদর চড়িয়ে হ্যাঁ মিলাদুল নবী করে নবী সাল্লামের প্রেম হ্যাঁ রসুলের প্রমাণ দিচ্ছি এই হালুয়া রুটি নিজেই শুধু খাই না যে গ্রামের গরিব খাওয়াচ্ছি যত ভ্রান্ত পথ রয়েছে আর এই ভ্রান্ত পথের পথিকরা রয়েছে মুসলিম উম্মার ধর্মের নামে যারা শিল্পীরা করছে তারাও সামিল আর যারা দিন ইসলাম পায়নি কারণ আল্লাহ দিন হচ্ছে দিন ইসলাম রাস্তা জানাতে যাওয়ার জন্য রাস্তা হচ্ছে একটা একত্র আর তালিকা যুগে যুগে যে নবীরা এসছেন তাদের তরিকা আর নবী শেষ নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম চলে আসার পর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তরিকা যুগে চলবে মুরব্বীদের তরিকা চলবে নবী সাল্লাম না করলে কি হবে হ্যাঁ, কাজটা তো ভালো মিলাদ করার পর মন্দ কাজ করেননি হ্যাঁ, কিন্তু এটা তো বেদাতে হাসান নেকির আশে করছি ভালো কাজ করছি মন্দ কাজ করেছি চুরি ডাকাতি করেছি হ্যাঁ, রাজধানী করেছি এইসব কথা বলে তাদের সম্পর্কে আলাপ করছে আমালা হে নাবি জানিয়ে দাও তুমি তোমাদেরকে বলে দেবো কি আমলের দিক দিয়ে তারা বেশি ক্ষতিগ্রস্ত দুনিয়া যাদের মেহনত পার্থিব জগতে কি হয়েছে ভ্রান্ত পথে দল্লা রাস্তা হারিয়ে ফেলে সাইহম তাদের মেহনত পরিশ্রম ফিল হায়াতের দুনিয়া পার্থিব জগতে দুনিয়া ইহকালে কাজ করেছে কর্ম করেছে হ্যাঁ, কিন্তু ভুল পথে করেছে ওহম ইয়াহসাবুন আন্নাহুম কিন্তু তাদের ধারণা ছিল যে ভালো কাজ করে যাচ্ছে না চোর চুরি করে ভালো কাজ মনে করে ডাকাত ডাকাতি করে হ্যাঁ মদ খোর মদ খায় ভালো কাজ মনে করে না ওদেরকে এই আয়াত বোঝানো হয় ওদের হৃদায়তের জন্য অন্যায় কিন্তু এই আয়াত আওতাভুক্ত যারা কর্ম করে ভালো কাজ করে কিন্তু তৌহিদ নেই অথবা সুন্নত নেই তৌহিদের জায়গায় শিরকে দখল করেছে সুন্নতের জায়গায় বিদাত দখল করেছে মুসলিম সমাজের যারা ভুল পথে আছে আর যারা ইসলামের মধ্যেই আসে ইসলামের গণ্ডিতে আসে নিয়ে এই জিনিস কাজ মনে করছে ধর্মীয় কাজ করছে ধর্মীয় কাজ শুভ কাজ ভালো কাজ কিন্তু আর কাজ আসলে ভালো মেহনত অনেক করবে কুমার রবি আল্লাহ তারা বেতন মোকাদ্দাসে সফর করেছিলেন এক জঙ্গলে দেখলেন একটা কুঁড়ে ঘর তৈরি করে এক ধর্মজাত খ্রিস্টান সে পুজো করতে করতে অনারে থেকে থেকে সবকিছু হাড় বস্তু সব শুকিয়ে গিয়ে হাড়গুলো শুধু দেখা যাচ্ছে হাড়ের সাথে কোনো বস্তু নেই চামড়াগুলো হাড়ে লেগে আছে এই লোকটিকে দেখার পরে তিনি বলেছেন আমেলা তুমা সেবা হামিয়া সোলে আমেলা কর্মকারী না সেবা কঠোর পরিশ্রমকারী অনেকে হবে তাসলা নারায়ণ হামিয়া জ্বলন্ত আগুনে প্রবেশ করে তাহলে যারা বনে জঙ্গলে পাঁচ দিন সাত দিন ঢুকে থেকে গেল না যারা বলে জিকির খেয়ে বসে এতদিন খাইনি খাওয়া দাওয়ার প্রয়োজন হয়নি হ্যাঁ গাছের মধ্যে কেউ ঢুকে গেল কি হলো না হলো এসব ইচ্ছা কাহিনী আমের কত কঠোর পরিশ্রম করেছে মেহনত করেছে হ্যাঁ, হ্যাঁ লাভ দিয়ে উঠে গেছে স্বামী আনার নাকি প্যান্ডেলের উপর হ্যাঁ? লাভ দিয়ে উঠে গেছে মেহনত করেছে পরিশ্রম করেছে করেনি সেই জন্য জ্বলন্ত আগুনে উত্তপ্ত আগুনে তারা প্রবেশ এই আয়াত পাঠ করেছেন এই উদ্দেশ্য আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন তো তারা যারা তাদের রবের আয়াত বিধানাবলীকে অস্বীকার করেছে আল্লাহ তহিদ অস্বীকার করেছে যার ফলে ইসলামের নামে শিখ করে অথবা মনে করে যে ঠিক আছে এই হ্যাঁ। মারিয়াম মেরি আল্লাহ ধর্ম মনে করছে সুলির পূজা ওর মাধ্যমে ও জানা চায় হ্যাঁ পূজা করে ওর মাধ্যমে চায় গাছের পূজা করে গঙ্গা যমুনার পূজা করার মাধ্যমে জান্নাত চায় হ্যাঁ ভেলাপুরের পূজা ওর মাধ্যমে জান্নাত চায় ঢেলাপির কথা শুনেছেন না শোনেন আছে হ্যাঁ বাংলাদেশ আছে কিনা তো ভারতে একটা ঢেলাপির আমি নিজে দেখেছি আমার শিক্ষকতার কালে ওই এলাকায় জলসা চলছে যেত এক জলসা থেকে আসছে গরুর গাড়িতে এসেছে গ্রাম অঞ্চল তো গরুর গাড়িতে আসছে মাঠে দেখি একটা গাছের তলে অনেক ঢেলানো চায় আছে কি ব্যাপার এই গাছের তলে যেন যেমন ওই হিন্দুদের থানগুলো থাকে তো মুসলিম এলাকা এটা এটা আবার কেমন বলছে এটা হচ্ছে ঢেলাপির রাস্তা আর তেনাপির তারা শুনেছেন হ্যাঁ তেনা মানুষ হ্যাঁ। তো নিজামুদ্দিন কেন আমাদের দিয়েছে মহিলা শিখ এসেও বাঁচছে হিন্দু মহিলাও মুসলিম মহিলা যারা বাঁচছে বাঁচছে মনে আশা করুন আমি একটা যদি ওই জালিতে মাজারের জালিতে যদি একটা বেঁধে দিতে পারি তাহলে কালকে দরখাস্ত করতে পারে এই জন্যই তো সৌদি আরবের দুশ্মন সমস্ত পৃথিবীর বিদাবীরা এই জন্য শত্রুতা আর করবো সবচেয়ে বড় শত্রুতাই তাই এখানে খাই তাই এখান থেকে নিয়ে যায় এটাই শত্রু কেন এত শান্তিতে ইনকাম করতে পারে না তারপরে শত্রু শুধু এই অন্য জায়গায় কিছু করতে না শত্রুতা আকিদার শত্রুতা এই হচ্ছে সবচেয়ে বড় শত্রু আর আকিদার বাঁধন সবচেয়ে বড় মজবুত সহি আকিদা সারা পৃথিবীর মুসলিমকে এক বাঁধনে মানতে পারে জাপান থেকে শুরু করে অস্ট্রেলিয়া থেকে শুরু করে আমেরিকা কানাডা পর্যন্ত আমরা এই বাধা ইন্দামাল মমিন নেই মমিনা পরস্পর নাই যে সেখানকার কোনো তারতম মানে কোনো পার্থক্য নেই দেশি বিদেশি রং আলাদা কোনো পার্থক্য এটা হচ্ছে ইসলাম সবচেয়ে মজবুত বাঁধন আছে এই বাঁধন আল্লাহ ফাকরুল করছে অস্বীকার করেছে তার সাক্ষাৎকে তারা অস্বীকার করেছে যারা কাফের তারা অনেকে আল্লাহ সাক্ষাৎকে অস্বীকার করেছে আজকাল যারা একেবারে পেট নিয়ে ব্যস্ত নেতৃত্বে নিয়ে ব্যস্ত তাহলে আল্লাহ পরকাল আখরাত বলে সারা জীবনটা চলে যায় চিন্তা হয় না দুনিয়াদার মানুষ ব্যবসায়ী শুধু ব্যবসায়ী ঘুমায় স্বপ্ন দেখে ব্যবসার কথা বলে দেখেছেন না দেখেন আপনার স্কুলের ছেলে যদি ইংলিশ মিডিয়াম পড়ে ইংলিশ কথা বলবে আর যদি আরবি মিডিয়াম পড়ে আরবিতে কথা বলবে আপনারা না বললে আমি আমার ছেলেগুলো আরবি মাদ্রাসে পড়ে স্বপ্ন দেখে তখন আরবিতে কথা বলছে আমাদের সাথে সংসার পাওয়া হচ্ছে কিন্তু সবগুলো দেখে আরো কথা বলছে কি কি আর কথা এই ছেলেটা এখন ইংলিশ মিডিয়ামে ওই ইঞ্জিনিয়ারিং শুরু করেছে মাঝে মধ্যে ছেলেগুলো আমি শুনেছিলাম ছেলে তখন এসে বলে যে আপু বড় ইংলিশ বলছে ঘুমের অবস্থা ইংলিশ বলছে আর ওকে ইংলিশ এক বছর ইংলিশ শেখা তার জন্য বাধ্যতা করবো চার ঘন্টা করে ইংলিশ সেই জন্য ও এখন সবটা ইংলিশ বলছে তাহলে যে ব্যবসায়ী পেট পূজাকে পেটের কথা বলবেন আপনি কি বলবে আর ওই অবস্থায় মন হবে না তো এটা ছিল আজকের তোমার খুববার বিষয় ক্ষতিটা খুব ব্যবসার কথা ক্ষতির একটা উদাহরণ বললেন যে এক ব্যবসায় শুধু পেট পূজার এক ব্যবসায় আর এদের সংখ্যা বেশি ক্ষতি আছে সময় বলতে বলছে যে একটু পড়ে তলকিন করছে পড়ে পড়ে বলছে লাখের মমতা নবী স্মরণ করিয়ে দাও তখন ও বলছে এটা সস্তা এটা সস্তা এই মালটা ভালো এটা অমুক দেশের বিড়ি কারণ নাই হ্যাঁ তুই একটু আমাকে দে যারা এই রকমের জীবন যাপন করে মজার সময় এরকম করবে না অবশ্যই এরকম করতে করতে পারবে এদিকে লাইল্লা করতে হবে যোগ করছে একটা একবার দে একটা দে একটা দে এই পরিষ্কার করছে এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অবস্থা আজকে পাকিস্তানের কিন্তু নেট লোকদের দেখি না লোক যদি সমস্যায় কথা বলে তো ভালোই কথা যদি লাই হাল্লা না আল্লাহ বেরোবে হ্যাঁ আলহামদুলিল্লাহ বেরোবে আল্লাহ আকবর বেরোবে হ্যাঁ হ্যাঁ তোমার আল্লাহকে ভয় করিও হ্যাঁ সমস্যা হয়তো আল্লাহকে ভয় করে তোমার নামাজ পড়িও স্ত্রীকে বলতে ছেলে মেয়েকে বলছে পরিবার করে ভালো মন্দ কথা আল্লাহ আকরাবুল আলমী এরশাদ করছেন যে যারা রবের আয়াতকে অস্বীকার করেছে সাক্ষাৎকে অস্বীকার পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়নি তাহলে তার আমল তাদের আমলগুলি বিনষ্ট হয়ে গেছে তাদের আমল বিনষ্ট হয়ে গেছে তাহলে যদি কেউ শিরকুফুরের অবস্থায় মারা যায় যদিও আমল করে কর্ম করে তাহলে সেই আমলগুলি কি হবে নষ্ট হয়ে যাবে সময় থাকলে একটা সুন্দর উদাহরণ দেব সে তফসিলটা করতে হবে শেষ হয়ে যাবে সময় খুব সুন্দর উদাহরণ সন্ধ্যাবেলা আপনার স্ত্রী মারা গেছে আর স্ত্রী অত্যন্ত সুন্দরী খুব সুন্দরী খুশি মারা গেছে যুবতী মারা গেছে আর রাত্রে আর দাফন করতে পারছেন না সকালে দাফন পাবে আত্মীয় স্বজন আসবে আগামীকালকে দিনে দাফন রাতে ওই স্ত্রী বিছানায় পাশাপাশি ঘুমাইতে পারবেন যেমন জীবিত অবস্থায় ঘুমিয়েছেন যেইভাবে ঘুমিয়েছেন যেভাবে স্বামী স্ত্রীর সাথে ঘুমাইতে পারবেন মেলামেশা করতে পারবেন হ্যাঁ আদর করতে পারবেন হ্যাঁ আলিঙ্গন করতে পারবেন বলেন পারবেন কেউ আছে এরকম না ভয় পাবেন যদিও থাকেন তাদের জন্য কোনো দাঁড়ি পাল্লাই কায়েম করবো না তাহলে তারা যারা সিরকের অবস্থায় মারা গেছে কুফুরি করে ইসলামের এমন স্পষ্ট বিষয়কে অস্বীকার করে মারা গেছে যেটা অস্বীকার করলে মমিন থাকে না অথবা আল্লাহর তৌহিদের শির করে মারা গেছে মনা অন্তরে মোনাফিকি নিয়ে মারা গেছে অন্তরের মোনাফিকি আল্লাহ পরকালে আসলে বিশ্বাস নেই কিন্তু জাতিতে মুসলমান মুসলিম দেশে বাস করি মুসলিমদের সাথে থাকি সুতরাং তাদের সাথে মিলেমিশে থাকতে হবে তাকে নিয়ে আসা হবে এটা মানুষ অনেক ওজনের মানুষ একশো বিশ কিলো ত্রিশ কিলো চল্লিশ কিলো ওজন হয়েছে মোটা মোটা মানুষদেরকে নিয়ে আসা হবে আর তাদের ওজন আল্লাহর কাছে তাদের মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানার সমান থাকবে না একশো বিশ কিলো ত্রিশ কিলোর মানুষ আর একটা মাছির সমান মূল্য আল্লাহর কাছে তার হবে না ওয়াকরাউন সতমার পড়ে দেখো এর প্রমাণ ফালানো কেমুলাহম ইয়ামাল কেয়ামাত তাদের কোন মূল্যায়নই করবো না তাদের কোনো ওজন হবে না তাদের নেকির ওজন হবে না আর তাদের ব্যক্তিত্বের কোনো মূল্য হবে না কত জাদরের লোক ছিল প্রভাবশালী লোক ছিল দেশে এলাকায় ফালা নকিমুল্লাহমাল কেয়ামতি মসদা দুনিয়ার হিরো ছিল কেয়ামতের নির্দেশ জিরো কোন ওজন তার থাকবে না জাহান্নাম জাহান্নাম তাদের প্রতিদান লালিকা জাজা ওহম জাহান্নাম এই হচ্ছে লোক যার প্রতিদান হচ্ছে বা যাদের প্রতিদান হচ্ছে জাহান্নাম কেন বেমা কাফারু তাদের কুফুরির কারণে শির্ক কুফুরি নাস্তিকতা কুফুরি মোনাফেকি বড় মোনাফেকি হচ্ছে কুফুরি আকিদার মোনাফেকি জি ওয়াত্তাখাদু আয়াতি ও রসুলি আর আমার আয়াত বিধানাবলীকে আর আমার রসুলগণকে ঠাট্টা মজাক করেছে বিদ্রুপ করেছে এই জন্য এদের এই শাস্তি আমান ও আমিলুস যারা ইমান নিয়ে বিশ্বাসী হয়েছে আর সৎকর্মশীল হয়েছে তাদের জন্য ফিরদৌসের বাগান সমূহে আতিথ্যের ব্যবস্থা করা হয়েছে মেহমান নওয়াজের ব্যবস্থা করা নজরুল্লাহ এখানে আল্লাহ নজরুল্লাহ বলেছেন কাফেরদের মেহমানি জাহান্নাম আল্লাহ বলেছেন তাদের মেহমানখানা আর মমিনদের মেহমানখানা হচ্ছে জান্নাতুল আল ফিরদোস এটা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্তর যেমন বলেছেন খালেদিন আফিহা সেখানে চিরকাল থাকবে কোনো ভয় নেই যে কখন এক্সিট লেগে যাবে কখন আর ইনভলভ হবে না ওইরকম কোনো ভয় নেই হ্যাঁ কখন কোম্পানি রেড হয়ে যাবে ওইসব কোনো ভয় নেই কখন মালিক অসন্তুষ্ট হয়ে যাবে না আল্লাহ বলবেন যে ওহিল্ল আলেক রেজওয়ানি আমি তোমাদের ওপর আমার সন্তুষ্টিকে অবধারিত করে দিয়েছি ফালা আসখাত আলাইকুম আবাদা কখন আর নারাজ হব না নারাজ তোমাদের উপর জান্নাতিদের মাঝে আল্লাহ পাক ঘোষণা করে আল্লাহ যেন আমাদের সকলকে সেখানে চিরকাল বসবাস করে সেখান থেকে স্থানান্তরিত হওয়া তারা কামনাই করবে না চাইবে না দুনিয়াতে এক জায়গায় যত সুখে থাক না কেন এঘামি চলে আসে বলেন এঘামি বলেন আপনারা হ্যাঁ বিরক্তি চলে আসে একই রকম যতই ভালো খান না কেন বিরক্তি চলে আসে বস্তু খেতে পারবেন ডেলি ডেলি পোলাও খেতে পারবেন বিরিয়ানি কখনো পারবেন না হ্যাঁ যা যতই মানে সুখে থাক না কেন একই রকম জীবনে এখানে চলে আসে বিরক্তি চলে আসে এই জন্য তারা আমোদ ফুর্তি করতে ভ্রমণ করতে যায় যা একটু ফিরে আসি রিল্যাক্স হয়ে আসি হ্যাঁ তাই না একই রকমের ডিউটি করে করে করে আর ভালো লাগে না এই ডিউটি করতে মনে হচ্ছে একটু ভিন্ন কিছু হইতো ভালো হইতো নতুনত্ব আস্থা এটা মানুষের স্বভাব জি আল্লাহ ফাকরাবলী সৃষ্টিগত স্বভাব মানুষের মধ্যে রেখেছেন জান্নাতে এই স্বভাব থাকবে না জান্নাতে এত পাবে এত পাবে যা কল্পনার বাইরে সেজন্য আর যাবে কোথায় ওইসব কল্পনা তো আসবে না যে আরো কোথাও গেলে কিছু ভালো পাবো না কল্পনা তো গুণ আনহা হেওয়ালা তারপর আল্লাহ ফাকরাবুল আলমিনের প্রশংসা গুণগানমূলক বাণী লিখা সম্পর্কে আল্লাহ বলছে সারা পৃথিবীর সমুদ্র কে কালি বানিয়েও যদি আল্লাহ পাকের প্রশংসামূলক বাণী লেখা শুরু হয় আল্লাহ পাকের গুণগান লেখা শুরু হয় আল্লাহ পাকের নাম সিফাত লেখা শুরু হয় শেষ করতে পারবে না কুল হে জানিয়ে দাও কান আল বাহর মেদাদাল্লি কালিমাত রব্বি যদি সমুদ্রগুলি সবগুলি কালি করে দেওয়া হয় আমার রবের বাণী সমূহ লিখার জন্য লানাফেদ আল বাহার সমুদ্র শেষ হয়ে যাবে সমস্ত সাগর শেষ হয়ে যাবে আল্লাহ লোক মানে বলেছেন আকলাম আর সমস্ত গাছকে যদি কলম বানানো হয় তো দুই আয়াতের সমন্বয় করেন এক আয়াত আর এক আয়াতের তফসির করে আর সাত সমুদ্র পানি সবগুলি আর নদী নালা জলাশয় পুকুর যত সমস্ত পানিকে যদি কালি বানানো হয় তবুও লানাফেদাল বাহার সমুদ্র শেষ হয়ে যাবে গাছপালা শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে কাবলা আন্তান ফাদা খালি মা আমার প্রতিপালক আল্লাহ পাকের বাণী সমূহ গুণগান গুলি লিখা শেষ হওয়ার আগে লিখা শেষ হবে না যদিও এই যতগুলি সাগর পৃথিবীতে মহাসাগর আছে আর পানির স্থল আছে হ্যাঁ এই রকম আরো সাহায্য সহযোগিতা মদদের জন্য অনেকগুলি নিয়ে আসি তারপরে তারপর আল্লাহ ফাক রব্বুল আলমিনের গুণগান বাণী হামদুসানা লিখে শেষ করা যাবে না আল্লাহ পাকের কাজ এক একটা জিনিস নিয়ে চিন্তা করে আল্লাহ পাক কত সূক্ষ্ম খবর আল্লাহ পাকের খবর রাখাটা নিয়ে চিন্তা করেন আল্লাহ পাকের শোনাটা নিয়ে চিন্তা করেন আল্লাহ পাকে রক্ষণাবেক্ষণ হেফাজত নিয়ে চিন্তা করেন আল্লাহ পাকের রিজিক যে পৌঁছাচ্ছেন এসব নিয়ে চিন্তা করেন সুহান আল্লাহ আমরা তো রিজিকের জন্য দৌড়াদৌড়ি করতে পারছি এমন প্রাণী আছে আগে কয়েক সপ্তাহ আগে তফসিল করেছি কত শত প্রাণী আছে লাহমেল রিজকাহা তার রিজিক নিজে বহন করতেই পারে তখন আল্লাহ পৌঁছিয়েছেন তাহলে আপনাকে আমাকে কেন পৌঁছাবেন না যারা হরকত করতে পারি নড়াচড়া করতে পারি কাজ করতে পারি আল্লাহ এখন আল্লাহ তাদেরকে রিজিক দেন তোমাদেরকে আল্লাহ রিজিক দেবেন চিন্তা করিও না বেশি ছেলে মেয়ে হলে খাওয়াইতে পারবো না আল্লাহ পাক এরশাদ করেছেন ওয়ালাউ জেনাবে মিসলেহি মাদাদা যদি এই রকম যত সাগর মহাসাগর রয়েছে পানির জায়গা রয়েছে এইসবের মতো আরো যদি সাহায্য সহযোগিতার জন্য বহু সাগর মহাসাগর নিয়ে আসে কুল শেষখানে আল্লাহ পাক সাল্লামকে বলছেন যে তুমি জানিয়ে দাও মানুষকে ইন্নামা আনা বাসারু মিসলুকুম আমি তোমাদের মতোই একজন মানুষ তার নবীকে মানুষ মানুষ কার সন্তান আদম সন্তান আদম কিসের তৈরি মাটির তৈরি তো মোহাম্মদ সাল্লাম কিসের তৈরি হলেন নূরের তৈরি না এটা অঙ্ক বেরোয় এ মূর্খরা কি অঙ্কটাও জানে না যে দুই দুই চার হয় কেউ দুই দুই পাঁচ হ্যাঁ দুই দুই ছয় দুই দুই তিন তো এর চাইতে অকাট মূর্খ কেউ আছে তাহলে নবী করিম সাল্লাহামকে আল্লাহ বলছেন তুমি শুনিয়ে দাও ইন্নামা আমি এছাড়া আর কিছু নই আনা আমি বাসার মিসলকুম মানুষ তোমাদের মতে আর মানুষ আদম সন্তান আবুল বাসার কে মানব পিতা কে আদম আলি সাল্লাম তাহলে মোহাম্মদ রসুল্লাহামের প্রথম পিতা কে আদম আলি সালাম মানে আপনার আমার প্রথম পিতা আদম আলি সালাম আর ও আদম মিন তুরাব আর আদম কিছু তৈরি খালাকাহ আল্লাহ কোরআনে কেন বলছেন খালাকাহ মিন তুরাব মানে তাকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন তাহলে মোহাম্মদ রসুল্লাহ মাটির তৈরি না নোরের তৈরি এই নির্বোধদের বুঝে আসলো না বিদাতি কত নির্বোধ ভালো বলে বিশ্বাস করছে এরা আমলের ক্ষেত্রে কত ক্ষতিগ্রস্ত আকিদার ক্ষেত্রে কত ক্ষতিগ্রস্ত আল্লাহ এদের কথা না বললেন একটু আগে হ্যাঁ যে আমল করেও বিশ্বাস রেখেও ক্ষতিগ্রস্ত ভ্রান্ত নবীকে বিশ্বাস করেছে কিন্তু নবী মাটির না নূরের সেই জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিলাকসাদিন আমালা আমলের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে বড়ই ক্ষতিগ্রস্তেরা অঙ্কই বুঝে না এরা মানুষ তোমাদের মতো মানুষ আনসা তোমরা যেমন ভুলে যাও আমিও ভুলি নবী করিম দুই নামাজ পড়েই বেরিয়ে চলে আসেন সালাম হ্যাঁ হয়েছে না হয়নি নবী করিম সাল্লামের তাসাহুদ থেকে উঠে গেছেন বসতে হবে হয়েছে না হয়নি সহ দিয়েছেন না দেননি মানুষ তোমাদের মতো আনসা কামা তানসাউন ফাইজা নাসি ফাজা কেরুনি আমি যদি নামাজে ভুলে যাই তোমরা আমাকে রিমাইন্ড করিয়ে দিও স্মরণ করিয়ে দিও বলছে তবে পার্থক্য আছে সেটা এ নূর আর মাটির পার্থক্য না ইউহা এলেইয়া আমার কাছে ওহি করা হয় আমার কাছে ওহি করা হয় সুতরাং হে এই আয়াতের সম্পর্ক আগের ঘটনাগুলির সাথে হে আরব মুশ্রেকেরা হে করে শোনো আমি তোমাদের মতো মানুষ আর তোমরা আজুজ মাজুজের ঘটনাও জানো না জুল কর্নানের ঘটনা জানো না আর ওই যে গুহাবাসীদের ঘটনা জানো না যদি আমি তোমাদের মতো শুধু মানুষ হতাম নবী না হইতাম যেমন তোমরা মানছো না নবী না ওয়াহি না আসতো তাহলে কেমন করে বলতাম তোমাদেরকে তোমাদেরকে বলতে পেরেছি তার মানে আমি নবী সুতরাং আমাকে তোমরা মেনে নাও কালেমা পড়ে নাও বলো আসাদু আল্লাহ ইহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল আব্দুহ রসুল এই দিকে ইঙ্গিত করা হয়েছে আয়াতে এই দাওয়াত দেওয়া হয়েছে তোমাদের মতো আমি মানুষ তাহলে কি করে আমি বলতে পারলাম তোমরা কেন বলতে পারো না জুলকারের ঘটনা তোমরা কেন গুহাবাসীর ঘটনা জানো আমি যখন বলতে পারলাম ইউ হাই আমার উপর ওহি হয় আমার উপর যখন ওহি হয় তখন আমি হলাম নবী আমি যখন নবী তখন আমাকে মানো আমার প্রতি মান নিয়ে আসো কালেমা পড়ো ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ যে তোমাদের মাবুদ তোমাদের উপাস্য তোমাদের এলাহ এক ও একক এলাহ ওয়াহিদ এক এলা এক মাবুদ দুই নেই আল্লাহ এক একক আল্লাহ পাক তার কাজে এক তার এবাদত বন্দীগীতে এক তার নাম গুণাবলীতে এক এ হচ্ছে তৌহিদ তৌহিদের তিন প্রকার হামান কানা রব্বি সুতরাং কেউ যদি তার প্রতিপালকের সাথে সাক্ষাতে আশাবাদী হয় আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে আল্লাহর কাছে ভালো অবস্থায় গেলে ইমান নেক আমলের অবস্থায় গেলে জান্নাত পাব সুখ পাব চিরকাল সুখী হব এই যে আশা যার আছে খালি আমাল আমালান সলেহা সে যেন ভালো কাজ করে আমালান সোয়ালেহা সলেহান মানে মোয়াফেকান লিসন্না সির সিরকারগণ বলেছেন এই আয়াতে আমল কবুল হওয়ার যে দুটো শর্ত তা বলা হয়েছে আমালান সলহান মানে সুষ্ঠ কাজ সুষ্ঠ কাজ কোনটা যেটা নবীর তরিকায় সম্পাদিত হয়েছে নবী করিম সাল্লাম যেই তরিকা যে রাস্তার উপর ছেড়ে ওই রাস্তার উপর থেকে আপনি কাজটা করেছেন নবী সাল্লাম থেকে যদি প্রুফ থাকে ঈদে মিলাদুলনবী করার তাহলে করেন আর না হলে আমল সলে নয় আমল সেই খারাপ আমলটা বদামলিটা আল্লাহ রুটি খাওয়া নবী করিম থেকে প্রমাণ নাই সবে বরাতে সবে মেরাজ নবী সাল্লাম মেরাজ থেকে ফিরে এসছেন সবে মেরাজ পালন করেন নবী করিম সাল্লামের তরিকা নয় সুতরাং এইরকম কাজগুলো এসেছে আমল চলে না মেরাজের রাতের নফল পড়লেন সবে বরাতে আপনি নফল পড়লেন এটা আমলে চলে না এটা হচ্ছে আমলে সাইয়া খারাপ আমল মন্দ কাজ বাস ধর্মের নাম হয়েছে পার্থক্য যে চুরি ডাকাতির মতো মন্দ কাজ না এটা হচ্ছে ধর্মের নামে গুমরাহির কাজ হয়েছে দাল্লা সাহিফুল দুনিয়া মেহনত হয়েছে ভ্রান্ত পথে মেহনত হয়েছে সেই জন্য তাদের জন্য দাঁড়ি পাল্লা কায়ে হবে না এইসব নেকিতে আসবে না অ্যাকাউন্ট হবে না বরং গুণা হবে প্রথম শর্ত হচ্ছে এখানে আল্লাহ উল্লেখ করেছে মানে সন্ন্যত মোতাবেক কাজ হইতে হবে নবীর তরিকা হইতে হবে আয়ুষ রেখে এবাদাত রব্বে আহাদা আর তার প্রতিপালকের সাথে কোন কাউকে যেন শরিক না করে অংশীদার স্থাপন না করে আল্লাহ ফাকরাবুল আলমিন দ্বিতীয় শর্তের কথা উল্লেখ করলেন যে তৌহিদ যেন থাকে আল্লাহর একত্র থাকে শির্ক মুক্ত কাজ হয় দুই নম্বর হচ্ছে নবী করিম সাল্লি সাল্লামের তরিকা মোতাবেক কাজ হয় সংক্ষেপে আমরা এই জন্য বলি যে যে কোনো আমল আল্লাহর দরবারে মঞ্জুর হওয়ার জন্য দুটো শর্ত এক আল্লাহর জন্য সেটা হইতে হবে শির্ক মুক্ত হ্যাঁ আর দ্বিতীয় হচ্ছে একমাত্র রাসুলের তরিকা হইতে হবে নামাজ পড়বেন কার জন্য এক আল্লাহর জন্য কার তরিকায় কিরকম নামাজ নবীর নামাজ এটা অমুক মজাবের নামাজ এটা অমুক মজাবের নামাজ হ্যাঁ তুমি যেভাবে পড়ছো না ওইটা অমুক মজাবের না এরকম না এরকম না নবীর তরিকে নামাজ পড়তে নবীর তরিকা নামাজ খোঁজ করেন আপনি খোঁজ করলে পেয়ে যাবেন এইভাবে যে কোনো এবাদত বন্দীগীর ক্ষেত্রে তার ক্ষেত্রে মনে রাখবেন আল্লাহর কাছে নেকি পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য দুটো শর্ত শির্ক মুক্ত এক আল্লাহর জন্য হইতে হবে তৌহিদ আর এখলাস আর দ্বিতীয় হচ্ছে কফিলের ভয়ে নামাজ পড়বেন না শ্বশুরের ভয়ে নামাজ পড়বেন না শাশুড়ি বড় পরেশগার তাহাজুদ গুজার ওর ভয়ে নামাজ পড়বেন না হ্যাঁ, হ্যাঁ মোদির ম্যানেজার পরেশগার বেতন বাড়িয়ে দিবে যদি নামাজি দেখে তো বেতনটা ভালো বাড়ে তাই নামাজ পড়ছি না এরকম না হাইয়ার ভয়ে নামাজ আর না হলে নামাজ নাই হ্যাঁ সরকারের ভয়ে নামাজ ওইরকম নামাজ নাই আল্লাহর জন্য নামাজ পড়বেন শিরক মুক্ত আল্লাহর জন্য এবাদত বন্দী করবেন শিরক মুক্ত আর একমাত্র রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ তরিকা মোতাবেক জীবনযাপন করবেন ও সাল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহাবি আজমাই